আমাদেরকে সাবধান করে গেলেন সাবধান তোমরা তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে আমিরের পায়াত দিবে খলিফার পায়াত দিবে ইসলামী রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র প্রধানের পায়াত দিবে নিতে হবে যদি ইসলামী রাষ্ট্র থাকে যদি খলিফা থাকে তাহলে তারা পায়াত নিতে হবে এখন ইসলামী রাষ্ট্র আমাদের

মাধ্যমে এই জিনিস থেকে আপনি নিশ্চিত দিতে হবেন পীরের ব্যাগতে যাবেন ওই পীরের মধ্যে জিনিস নাম নাই এ সাবধান এই হাদিস থেকে ভুল বুঝে আমার চার তার কাছে দিয়ে বাইরে দিতে যাবে না বাংলাদেশে এরকম ব্যক্তি নাই এরকম ব্যক্তি নাই আমাদের সহি আকিদার কিছু ব্যক্তিদের মধ্যে এরকম কিছু চিন্তা চেতনা কাজ করে সাবধান এগুলো বাদ

আলোর মেঘা রসুল্লাহ এই কথাটি শুনলেন এবার শুনি সাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন কি বললেন শুনেন হাদিসটি সহি বুখারিতে এসেছে ত্রিশ নম্বর হাদিস খুললে পাবেন রসুল বলছেন আ তাহাইয়ার তাহু বিকুম্বিহি أنك امرؤ فيك جاهلية তাকে বললেন তুমি কি তার মাকে ধরে দিয়েছ তুমি কি তার মাকে ধরে গাড়ি দিয়েছ কি ছিল বললেন কি ছিল ওরে বেটা ওরে সন্তান এবার ঈশ্বর তাকে বললেন তুমি কি তার মাকে ধরে গাড়ি দিয়েছ এবার রসুল বলছেন তুমি এমন একজন ব্যক্তি

যেটা চাহিদা তাকে শাস্তি করে দিলেন সম্মানিত উপস্থিতি সাবধান তাকে কথা বলবেন আপনি যত বড় না কেন আপনি যে প্রতিশ্রুতি কেন আপনি যত বড় হন না কেন যত বড় সাবধান যত বড় বংশের সাবধান যত নামি করে সন্তান না সাবধান আপনি ব্যক্তিকে কোন রিক্সাওয়ালাকে কোন দিন মজুরকে এই ধরনের কথা বলতে পারেন যদি বলে থাকেন রসুলের এই হাদিস অনুযায়ী আপনি অন্তর্ভুক্ত সাবধান সেই হাদিস ওদের আমরা যারা এই বিষয়টি সাবধান হয়ে যাই আমাদের বন্ধু কিছু জাহিলিয়া রয়েছে